রংপুর সিহিলেট মৈমুন সিংহ ঢাকা চট্টগ্রাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম রংপুর সিলেট মৈমুন সিংহ ঢাকা চট্টগ্রাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরম শান্তির জন্য মানুষ মরে রাস্তায় রাস্তায় মরে মরে শান্তির জন্য মানুষ মরে রাস্তায় রাস্তায় মরে মরে শান্তির জন্য মানুষ মরে রাস্তায় রাস্তায় মরে মরে জীবনের নেই কোনো দাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম হাজারো কষ্টের পাহাড় বুকে মরছে মানুষ ধুকে ধুকে হাজারো কষ্টের পাহাড় বুকে মরছে মানুষ ধুকে ধুকে হাজারো কষ্টের পাহাড় বুকে মরছে মানুষ ধুকে ধুকে খেটে খেটে ঝরছে ঘাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম যখন তখন দেশে খুন গুম হয় মায়ের কোলেও শিশু নিরাপদ নয় যখন তখন দেশে খুন গুম হয় মায়ের কোলেও শিশু নিরাপদ নয় যখন তখন দেশে খুন গুম হয় মায়ের কোলেও শিশু নিরাপদ নয় এ কেমন দেশে এলাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম শান্তি নেই যে কোনো বিভাগে নেই কোনো আরাম প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত